উষর মরু প্রাণ খুঁজে পেল সেদিন যেদিন এলেন আধার ভবে রহমতুল্লিল আলামী রহমতুল্লিল আলামী উষর মরু প্রাণ খুঁজে পেল সেদিন যেদিন এলেন আধার ভবে রহমতুল্লিল আলামী রহমতুল্লিল আলামী রহমতুল্লিল আলামিন রহমতুল্লিল আলামী শুকনো গাছের পাতারা সব সজীব হলো ফের যেদিন এলেন সহায় চির বন্ধু গরিবের শুকনো গাছের পাতারা সব সজীব হল ফের যেদিন এলেন সহায় চির বন্ধু গরিবের কেটে গেল আধার ভবের সবে পরিচয় পেল রবের কেটে গেল আধার ভবের সবে পরিচয় পেল রবের নতুন করে বাজলো ভবে সাম্য সুখের বিন যেদিন এলেন আধার ভবে রহমাতুল্লিল আলামিন রহমতুল্লিলালমিন রহমতুল্লিলালমিন রহমতুল্লিলালমিন উষর মরু প্রাণ খুঁজে পেল সেদিন যেদিন না ধর ভবে রহমতুল্লিলালমিন রহমতুল্লিলালমিন সুরভিহীন ফুলেরা সব পেল নতুন প্রাণ নতুন দিনের ছোঁয়া পেয়ে যায় ছড়িয়ে ঘ্রাণ সুরভিহীন ফুলেরা সব পেল নতুন প্রাণ নতুন দিনের ছোঁয়া পেয়ে যায় ছড়িয়ে ঘ্রাণ নতুন দিনের আগমনে যায় ভেসে সব সুখ পবনে নতুন দিনের আগমনে যায় ভেসে সব সুখ পবনে জাহালতের ঘোর তমসা হয়ে গেল লিন যেদিন এলেন আধার ভবে রহমতুল্লিলালামিন রহমতুল্লিলালামিন রহমতুল্লিলালামিন রহমতুল্লিলালামিন উষর মরু প্রাণ খুঁজে পেল সেদিন যেদিন এলেন আধার ভবে রহমতুল্লিলালামিন رحمة للعالمين رحمة للعالمين رحمة للعالمين رحمة للعالمين رحمة للعالمين